Mà, mà. আমি থাকি শহর দেশে মাথা কেন ছোট্ট গায়ে আমি থাকি শহর দেশে মাথা কেন ছোট্ট গায়ে মায়ের জন্য দিবানিশি মন চায় আমার কাঁদে মায়ের জন্য দিবানিশি মন চায় আমার কাঁদে মা আমার চন্দ্রমুখী আমার জন্য পাগল দুহাত তুলে প্রভুর কাছে চোখ করেন চলমল মায়া আমার চন্দ্রমুখী আমার জন্য পাগল দুহাত তুলে প্রভুর কাছে চোখ করেন চলমল মাগো মাগো তোমার জন্য ব্যাকুলে মন গ্রামে পড়েই থাকে আমি থাকি শহর দেশে মাথা কেন ছোট্ট গায়ে আমি থাকি শহর দেশে মাথা কেন ছোট্ট গায়ে মায়ের জন্য দিবানিশি মন চায় আমার কাঁদে মায়ের জন্য দিবানিশি মন চায় আমার কাঁদে ভীষণ ব্যস্ত মানুষ আমি ছুটি আমার নাই এবার সুযোগ পেলে আমি গ্রামে যেতে চাই ও ভীষণ ব্যস্ত মানুষ আমি ছুটি আমার নাই এবার সুযোগ পেলে আমি গ্রামে যেতে চাই মা গো মা গো ইট পাথরের এই শহরে তোমায় কোথা পাই আমি থাকি শহর দেশে মাথা কেন ছোট্ট গায়ে আমি থাকি শহর দেশে মাথা কেন ছোট্ট গায়ে মায়ের জন্য দিবানিসি মন চায় আমার কাঁদে মায়ের জন্য দিবানিশি মন চায় আমার কাঁদে মা গো মা গো প্রিয়